বাংলা মানবতা সমাধান বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাত ওসালাম আল্লাহ সঈদুল মুরসালী নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহাবতহি আজমাইন ওমন তবি আহম বেহসানিন ইলাইমদ্দিন আম্মাবাদ ফাউজবিল্লাহমিনশাইতানির আল্লাহ খালাকুম ওমা তামালুন وقال الله تعالى في موضع آخر আল্লাহ খালেক কুল্লে শঈন ওয়াহু আলা কুল্লে শঈন ওয়াকিল সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ ফাকরবুল্লা আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাকরবুল্লা আলমিন সব কিছুকে সৃষ্টি করেছেন এবং সব কিছুর সময় নির্ধারণ করেছেন সব কিছুর অবস্থা নির্ধারণ করেছেন সালাত এবং সালাম নাজিল হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা প্রতি যাকে আল্লাহ ফাকরাবুল আলমী তাঁর নীতিমালার থেকে ব্যতিক্রম রাখেননি আল্লাহ সাল্লি আলিহি আল্লাহ বারিক আলিহি আমার আলোচ্য বিষয় হচ্ছে ভাগ্য সম্পর্কে এই ভাগ্য সম্পর্কে এই আলোচনা পর্যন্ত পৌঁছেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলমিন যে তকদির নির্ধারিত করেছেন তার চারটি স্তর রয়েছে তৃতীয় স্তর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলমিনের এরাদা আল্লাহ পাক রব্বুল আলমিনের চাহিদা আল্লাহ পাক যা ইচ্ছা করেন তাই হয় কিন্তু তার ছাড়াও আল্লাহ পাক রব্বুল আলমিনের বান্দাদের মানুষের ইচ্ছা রয়েছে তবে মানুষের ইচ্ছা মানুষের চাওয়া আল্লাহ পাক রব্বুল আলমিনের ইচ্ছার আওতাভুক্ত রয়েছে এই কথাই তো কোরআন কেন আল্লাহ পাক উল্লেখ করেছেন মাতাশা ও না ইল্লা ইয়াশা আল্লাহ রব্বুল আলমিন তাহলে আমাদের চাওয়ার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন এবং রব্বুল আলমিন তিনিও যে চান তার কথা আল্লাহ পাক রব্বুল আলমিন উল্লেখ করেছেন বান্দার ইচ্ছার কথা মহান আল্লাহ উল্লেখ করেছেন কলিল হাক্কমির রব্বেকুম ফামান শাহ আফালি ওমেন ওমান শাহ আলী আকফর হে নাবি সত্য হক তোমাদের রবের পক্ষ থেকে সুতরাং হক এসে যাওয়ার পরে ফামান শাহ আফালি ওমেন যে চাইবে বিশ্বাস করুক তাহলে আমাদের চাওয়ার স্বাধীনতা আছে তার কথা কোরআন আল্লাহ উল্লেখ করেছেন ওয়ামান শাহ আলী আকফর আর কেউ যদি চায় তো অস্বীকার করুক কুফরি তো চলে যাক আমাদের চাওয়ার যদি তিয়ার না থাকতো তাহলে আল্লাহ পাক উল্লেখ করতেন না তারপরে আমাদের চাওয়া এবং আমাদের ক্ষমতা রয়েছে এই জন্য ক্ষমতার কথা আল্লাহ পাক কোরআনে কারিম উল্লেখ করেছেন লাফুল্লাহ নফসান ইল্লা উস আহাম সুরে বাকার শেষ আয়াতে মহান আল্লাহ বলছেন যে মানুষকে আল্লাহ পাক এমন কাজের দায়িত্ব দেন না যেটি তাদের সাধ্যের শক্তির বাইরে ক্ষমতার বাইরে এমন কোনো দায়িত্ব না তাহলে বোঝা গেল যে আল্লাহ পাক রব্বুল আলমিন যা কিছু আমাদেরকে আদেশ করেছেন সেটি আমাদের ক্ষমতার মধ্যে রয়েছে মহান আল্লাহ আরো আমি মেসাদ করেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাত মহান আল্লাহ বলছেন তোমরা তোমাদের যথাসাধ্য আল্লাহকে ভয় করো তাহলে আমাদের সাধ্য রয়েছে আল্লাহ ফাকরাবুল আলমিনের ইচ্ছা রয়েছে তার মানে এই না যে আমরা একবারে বাধ্য হয়ে গেছি বরং আল্লাহ ফাকরাবুল আলম ইচ্ছার সাথে আমাদের ইচ্ছা রয়েছে আমাদের ক্ষমতা রয়েছে যার কথা কোরআনে কেরিমে উল্লেখ করা হয়েছে তৃতীয় স্তরের আরেকটি দিক বলেছিলাম যে এরাদা সার আল্লাহ পাক রব্বুল আলমিনের চাওয়া হচ্ছে সৃষ্টিগত চাওয়া ভালো মন্দ সবকিছু আল্লাহ চান এবং সৃষ্টি করেন আর শরীয় সম্মত চাওয়া হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের কাছ থেকে সহি আকিদা চেয়েছেন সঠিক বিশ্বাস চেয়েছেন সহি বিশুদ্ধ এবাদত চেয়েছেন সুন্দর চরিত্র চেয়েছেন ভালো কাজ চেয়েছেন বৈধ কাজ চেয়েছেন হালাল খাওয়া বক্ষণ করা হালাল কাজ করা চেয়েছেন হারাম থেকে নাজাইজ থেকে অবৈধ থেকে আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ থেকে ভ্রান্ত আকিদা থেকে আমরা বেঁচে থাকি এ কথা আল্লাহ পাক চেয়েছেন তো এরা দাসার ইয়া শরীয়ত সম্মত আল্লাহ পাকের ইচ্ছা হচ্ছে যে শরীয়তের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের কাছ থেকে ভালো চেয়েছেন মন্দ চাননি আমাদেরকে ভালো কাজের আদেশ দান করেছেন ইমানের আদেশ দান করেছেন নেকির আদেশ দান করেছেন কুফরি এবং পাপের আদেশ দান করেননি কুফর আল্লাহ ফকরবুল আলমিন বান্দার জন্য কুফরি পছন্দ করেন না সুতরাং শরীয়তের ক্ষেত্রে আল্লাহ পাক যা আদেশ করেছেন তাই আমরা করব। আমরা যদি শরীয়তের বিরুদ্ধে করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন সৃষ্টিগত দিক দিয়ে তো চান কিন্তু শরীয়তের দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন তার না ফরমানি চান না সৃষ্টিগত ইচ্ছার দিক দিয়ে আল্লাহ পাক আলমিন যেমন যা আদেশ করেছেন শরীয়তে তাও চান আর আমরা যে বিরুদ্ধাচরণ করি সেটাও আল্লাহ ফাকর আব্বুল আলমের চাওয়ার অন্তর্ভুক্ত যদি আমরা বলি যে না আল্লাহ ফাকর রব্বুল সৃষ্টিগত দিক থেকে চান না মানে আল্লাহ পাক এই খারাপ সৃষ্টি করতে চান না পাপ সৃষ্টি করতে চান না তাহলে আল্লাহ ফাকর আব্বুল আলমিনকে আমরা যেন অপারগ বলতে চাই এই ভ্রান্ত আকিদাতে আমরা এত দূর পৌঁছে যাব যে আমরা পাপ করে দিচ্ছি আল্লাহ ফাকর আব্বুল আলম আমাদেরকে পাপ থেকে থামাতে পারছেন না এই জন্য আমাদেরকে সঠিক আকিদা রাখতে হবে আল্লাহ পাকের ইচ্ছার ক্ষেত্রে চতুর্থ স্তর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমের সৃষ্টি যা কিছু আল্লাহ পাক জানেন তকদিরের ক্ষেত্রে লিখে রেখেছেন দ্বিতীয় স্তর আল্লাহ পাক চেয়েছেন তার কাজের ক্ষেত্রে হোক বান্দার কাজের ক্ষেত্রে হোক এবং তার চাওয়া মোতাবেক আল্লাহ পাক যখন চেয়েছেন যেমন চেয়েছেন যেইভাবে চেয়েছেন সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের এই সৃষ্টির স্তর সম্পর্কে তকদিরের চতুর্থ স্তর সম্পর্কে কোরআনে কেরিমে মহান আল্লাহ ইরশাদ করেছেন আল্লাহ খালিকুল্লি সেই সুরাজ জুমারে মহান আল্লাহ বলছেন আল্লাহ পাক রব্বুল আলমীর সমস্ত বস্তুর সৃষ্টিকারী সব কিছু আল্লাহ পাক রব্বুল আলমী সৃষ্টি করেছেন তাহলে সব কিছুর সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলমিনের তকদিরের আওতাভুক্ত আল্লাহ যা চেয়েছেন সৃষ্টি করেছেন যা চেয়েছেন সৃষ্টি করেননি আল্লাহ পাক রব যেমন চেয়েছেন সৃষ্টি করেছেন যেমন চেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমী সৃষ্টি করেননি আল্লাহ খালেকুকুল্লি সাহেব মহান আল্লাহ পাক শুধু মানুষের সৃষ্টির কথা বা প্রাণীর সৃষ্টির কথাই বলেননি বরং মানুষের নড়া চড়া মানুষের সমস্ত কাজ কর্ম কথা সবকিছুই আল্লাহ ফাকরাবুল আলম সৃষ্টি করেন সেই জন্য মহান আল্লাহ বলছেন যে ওল্লাহ খালাকুমা তামালুন আল্লাহ তোমাদেরকেও সৃষ্টি করেছেন এবং তোমরা যে কিছু করো তোমাদের আমল কর্ম আল্লাহ ফাকরাবুল আলমের সৃষ্টি করেছেন এই তকদির সম্পর্কে চারটি স্তর বলার পরে আমি আপনাদের সামনে বলতে চাইব যে এই তকদির সম্পর্কে তিন ভাগে মানব জাতি বিভক্ত হয়েছে একদল তকদিরকে অস্বীকার করেছে যে তকদির বলে কিছুই নেই যা কিছু করছি আমরা করছি তকদির বলে কিছু নেই আল্লাহ ফাকরাবুল আলমিন এইসব লিখে রাখেননি আল্লাহ ফাকরাবুল আলমিন ভালো মন্দ উভয় চান না এবং আল্লাহ ফাকরাবুল আলমিন মন্দ সৃষ্টি করেন না ইত্যাদি এই দলের নাম হচ্ছে কাদরিয়া একটি যুগ ছিল যেই যুগে এই বিভ্রান্ত গুমরা পথভ্রষ্ট দল জন্ম নিয়েছিল এ মুসলিম জাতিতে প্রথম এই দলের জন্ম হয় ইরাকের বাসরা শহরে বাসরা শহরে মাহবাদুল জহনি বলে একজন বিদাতি প্রথম এই ভ্রান্ত আকিদা পেশ করে যেমন সহি মুসলিমের একটি বড় হাদিসে রয়েছে দুইজন তাবি ইয়াহিয়া বিনে ইয়ামর এবং হমায়দিন আব্দুর রহমান আল হেমিয়ারি এই দুইজন তাবেই রসুল্লাহ সাল্লামের প্রখ্যাত সাহাবি আবদুল্লাহ বিন ওমার রাজি আল্লাহ তালাহর দরবারে এসে সাক্ষাৎ করেন আর সাক্ষাৎ করার পরে এই দুই তাবেই ইয়াহিবিন ইয়ামর এবং হমায়দিন আব্দুর রহমান এবং বললেন উনি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের ঘনিষ্ঠ সাহাবি আপনাকে এমন একটি আমরা সংবাদ দিচ্ছি যা শুনলে আপনি আশ্চর্য হবেন যে আমাদের দেশে এই বাসরাতে এমন একটি আকিদা ভ্রান্ত আকিদা এখন শুনছি তারা বলছে যে তকদির বলে কোনো কিছু নেই ভাগ্য নির্ধারণ বলে কোনো কিছু নাই ওয়ান্নাল আমরা অনফুন যা কিছু হচ্ছে এই প্রথমে হচ্ছে আল্লাহ ফাকর আব্বুল্লা আলমিন এর আগে তা লিখেও রাখেননি আল্লাহ ফাকর আব্বুল্লা আলম এর আগে তা চাননি আল্লাহ ফাকর আব্বুল্লা আলমিন ভালো মন্দ এসব সৃষ্টি করেননি যা কিছু করছে তারা এই করছে যখন হচ্ছে তখনই করছে এই জন্য কাদরিয়াদেরকে বলা হয়েছে মজুস হাজিল উম্মা আল কাদরিয়া তো মজুস হাজিল উম্মা এই তকদিরের অস্বীকারী কাদরিয়া মানে তকদিরের অস্বীকারী তকদিরের সাথে সম্পর্কিত করা হয়েছে কিন্তু তারা তকদিরকে মানে না বরং তকদিরকে অস্বীকার করে এই কাদরিয়া জাতিকে এই উম্মতের অগ্নিপূজক বলা হয়েছে কারণ অগ্নিপূজকদের ধারণা ভ্রান্ত বিশ্বাস বাকি অংশটুকু ইনশা আল্লাহ তালা কিছুক্ষণ পরে আমি সম্পূর্ণ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 দেখুন সম্মুখ সমরে কাল রাত নটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় The students of Islamic International School welcome all of you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. I know about you, I know about me. I'm proud cause I'm rolling Islamically. Everywhere I see, even on TV. People talking trash about the way I be. But what they all hate is if we get watch Little Wonders at the best বিস্ময় শিশুরা আজ সন্ধ্যা সাতটায় আপন সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আদর্শ পরিবার কেমন হবে মানুষের কল্যাণের চেষ্টা করতে হবে মন্দ কাজের নিষেধ করে জান্নাত যাবার কি উপায় তাহাজুদ পড়ে মানুষ জান্নাত লাভ করতে পারে না পিতা মাতাকে উপেক্ষা করে সবচেয়ে বড় গুণা গণকের কাছে কিছু গিয়ে জিজ্ঞাসা করা শির কোনো দিবস পালন করা শির হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করা শির আদর্শ পরিবার গড়তে হলে দেখুন পারিবারিক আদর্শ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় তকদির সম্পর্কে বলতে গিয়ে বলছিলাম যে তকদির সম্পর্কে মানব জাতি তিন ভাগে বিভক্ত হয়েছে এক জাতি তকদিরকে অস্বীকার করেছে এক জাতি তকদিরকে এমনভাবে সাব্যস্ত করেছে যে তকদিরই সবকিছুই এবং তকদির এমনভাবে আল্লাহ করেছেন যে আমাদের কোনো এখতিয়ার নেই আমাদের কোনো স্বাধীনতা নেই আমরা পাথরের মতো আমরা গাছের মতো পর্বতের মতো আমরা নড়াচড়া করার কোনো ক্ষমতা রাখি না আর আহলে সুন্নতল জামাত এই দুই বাতেলপন্থীর মাঝখানে মধ্যপন্থী মহান আল্লাহ পাক রব্বুল আলমিন এই উম্মতকে উম্মাতে ওয়াসাত বলে আখ্যায়িত করেছেন কোরআনে কেরিমে সুরে বাকারাই আল্লাহ পাকে সাদ করেছেন ওয়াসাতা এইভাবে আমি তোমাদেরকে উম্মাতে ওয়াসাত করেছি মধ্যপন্থী জাতি করেছি আকিদার ক্ষেত্রে এবাদত বন্দীগীর ক্ষেত্রে আখলাক চরিত্রের ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলমিন এই উম্মতকে উম্মাতে ওয়াসাত করেছেন মধ্যপন্থী এটা কোন সোহাদা আলান্নাস ওয়াকুন রাসুল আলাইকুম শাহিদা তো উম্মাতে ওয়াসাত যেমন এই উম্মত অন্যান্য উম্মতের মাঝে অন্যান্য জাতিকে সামনে রাখলে সেসব জাতিতে হয় বাড়াবাড়ি অতিরঞ্জন ছিল বা সে তাতে কঠোরতা ছিল অথবা শিথিলতা ছিল ঘাটতি ছিল এই উম্মতে মুসলিমাকে আল্লাপাক যে দিন দিয়েছেন সে মধ্যপন্থায় এবং তারা এই মধ্যপন্থার অনুসারী মধ্যপন্থী জাতি উম্মাতে ওয়াসাদ ঠিক তেমনি মুসলিম জাতিতে যত দল উপদল তৈরি হয়েছে সমস্ত দল উপদলের মাঝে আহলে সুন্নতল জামাত হচ্ছে ওয়াসাত জামাত মধ্যপন্থী দল আর তকদিরের ক্ষেত্রে দুই দিকে দুইটি দল বিভ্রান্তির শিকার হয়েছে বলছিলাম যে একটি দল যাদেরকে কাদরিয়া বলা হয় প্রথম বাস যখন তাদের জন্ম হয় তাবেইনদের জামানায় বেশ সাহাবাইকের আমরা কিছু তখন বা হায়াত ছিলেন আবদুল্লাহ বিন উমার রাজি আল্লাহ তালা আনহমার সাথে সাক্ষাৎ করলেন এই দুই তাবেই ইয়াহি ইয়ামর এবং হমায়দ বিন আব্দুর রহমান এবং বললেন উনি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের ঘনিষ্ঠ সাহাবি আপনাকে এমন একটি আমরা সংবাদ দিচ্ছি যা শুনলে আপনি আশ্চর্য হবেন যে আমাদের দেশে এই বাসরাতে এমন একটি আকিদা ভ্রান্ত আকিদা এখন শুনছি তারা বলছে যে তকদির বলে কোনো কিছু নেই ভাগ্য নির্ধারণ বলে কোনো কিছু নেই ওয়ান্নাল আমরা অনফুন যা কিছু হচ্ছে এই প্রথমে হচ্ছে আল্লাহ ফাকরাবুল্লা আলমিন এর আগে তা লিখেও রাখেননি আল্লাহ পাক রাব্বুল আলম এর আগে তা চাননি আল্লাহ পাক রাব্বুল আলমিন ভালো মন্দ এসব সৃষ্টি করেননি যা কিছু করছে তারা এই করছে যখন হচ্ছে তখনই করছে এই জন্য কাদরিয়াদেরকে বলা হয়েছে মজুস হাজিল উম্মা আল কাদরিয়া তো মজুস হাজিল উম্মা এই তকদিরের অস্বীকারী কাদরিয়া মানে তকদিরের অস্বীকারী তকদিরের সাথে সম্পর্কিত করা হয়েছে কিন্তু তারা তকদিরকে মানে না বরং তকদিরকে অস্বীকার করে এই কাদরিয়া জাতিকে এই উম্মতে পূজক বলা হয়েছে কারণ পূজকদের ধারণা ভ্রান্ত বিশ্বাস যে স্রষ্টা দুইজন ভালো সৃষ্টি কর্নেওয়ালা আলোকে সৃষ্টি কর্নেওয়ালা এবং অন্ধকারকে সৃষ্টি কর্নেওয়ালা আলোর সৃষ্টিকর্তা একজন রয়েছে আর অন্ধকারের সৃষ্টিকর্তা একজন রয়েছে ঠিক তেমনি এই কাদরিয়ারা তকদিরের ক্ষেত্রে বলে যে আল্লাহ পাক রব্বুল আলমিন মন্দকে সৃষ্টি করতে পারেন না মন্দকে সৃষ্টি করতে পারেন না সুতরাং আল্লাহ মন্দকে লিখে রাখতে পারেন না যা কিছু করছে লোকেরাই করছে তাহলে মানুষকে খারাপ কাজের সৃষ্টিকর্তার তারা বানিয়ে দিল অথচ মহান আল্লাহ বলছেন আল্লাহ খালা কখন আল্লাহ তোমাদেরকেও সৃষ্টি করেছেন এবং তোমাদের আমলকে কর্মকেও তোমাদের নড়া চড়া হরকত তাও সৃষ্টি করে থাকেন তাহলে তকদির সম্পর্কে একটি দল বিভ্রান্ত হয়েছে তকদিরকে অস্বীকার করে তাদের সম্পর্কে যখন বলা হলো আবদুল্লাহ উমর রাজি আল্লাহ তালানহমাকে তখন বললেন তিনি যে দেখো যখন ওদের কাছে যাবে তখন আমার কথা জানিয়ে দিও যে ওয়াল্লাজি বেহি আবদুল্লাহ ইবনে ওমার আবদুল্লাহ বিন ওমার সেই সত্তার শপথ করে বলছে এবং তাদেরকে জানিয়ে দেবে যে আমি তাদের থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করেছি এমনি বাড়ি অমিন ওহম বোরা ও মিন্নি এবং তারা আমার থেকে সম্পর্কহীন আমার তাদের সাথে কোনো সম্পর্ক নেই এবং তাদের আমার সাথে কোনো সম্পর্ক নেই এবং শপথ করে বলছি লাউ আন্নালে আহাদেহিম মিসলা ওহদিন জাহবা তাদের যদি কারো কাছে ওহদ পাহাড় সম পরিমাণ স্বর্ণ থাকে ফান ফাঁকা এবং তা ব্যয় করে দেই সাদকা দান খায়রাত করে দেয় মা কাবিলাহুল্লাহ মিনহুম হাত্তা ইউ মিনু বিল কাদরি যতক্ষণ পর্যন্ত তারা তকদিরের প্রতি বিশ্বাস না করবে আল্লাহর পক্ষ থেকে তকদির নির্ধারিত রয়েছে ততদিন পর্যন্ত আল্লাহ পাক তাদের এই ওহদ পাহাড়ের সমান স্বর্ণ চাঁদি এসব আল্লাহ পাক কবুল করবেন না এবং এ দিয়ে আমরা জানতে পারলাম তকদিরের প্রতি ইমান এমন একটি বিষয় যে এই একটি বিষয় যদি আমরা বিশ্বাস না করি বাকি পাঁচটি পিরান আমাদের ঠিক আছে তাহলে আমরা কুফুরিতে লিপ্ত হয়ে যাব আমাদের ইমান নষ্ট হয়ে যাবে এটি ইমান ভঙ্গকারী বিষয় তকদির সম্পর্কে আরো বলছিলাম যে আরেকটি দল বিভ্রান্ত হয়েছে অন্যদিকে যাদেরকে জাবরিয়া বলা হয় জাবর মানে জবরদস্তি এদেরকে জাবরিয়া এই জন্য বলা হয় যে তারা বলে যে মানুষের জন্য এমনভাবে তকদির লিখে দেওয়া হয়েছে যে মানুষের কোনো ক্ষমতায় নেই তাদেরকে মজবুর করে দেওয়া হয়েছে তাদেরকে বাধ্য করে দেওয়া হয়েছে সুতরাং মানুষ কার মতো পাথরের মতো মানুষ পাহাড়ের মতো মানুষ মাটির মতো যেখানে মাটি রাখা আছে ওখানে আছে ও মাটির ক্ষমতা নেই পাথরের ক্ষমতা নেই যেখান থেকে ওখানে সরে যাবে আপনাদেরকে বলছি যে আমরা অনুভব করছি প্রত্যেকে যে আমাদের প্রত্যেকের শরীরে স্বাধীনতা আছে চিন্তার স্বাধীনতা আছে বলার স্বাধীনতা আছে হাত বাড়াবার স্বাধীনতা আছে ওঠার স্বাধীনতা আছে বসার স্বাধীনতা আছে মসজিদে যাওয়ারও স্বাধীনতা আছে না যাওয়ারও স্বাধীনতা আছে তাহলে যদি তকদির লিখে দেওয়া বা তকদির নির্ধারণ করা মানে মানুষ বাধ্য সেটি হবে আর লিখে দিয়েছেন তাহলে আর কর্ম করে লাভ কি তাহলে আমরা অনুভব করতাম যে আমরা যেন আমাদের শরীর অবাস কিন্তু তা তো অনুভব করি না একজন মানুষ সুস্থ সে ব্যক্তি তার হাত পা নড়াচ্ছে চলাফেরা করছে উঠছে বসছে ভালো কাজে যাচ্ছে অথবা মন্দ কাজে যাচ্ছে অনুভূত কিন্তু আরেকজন মানুষ যার শরীর অবস অথবা সে এমন রোগাক্রান্ত যে তার হাত সবসময় থরথর থরথর করে কাঁপছে সেই ব্যক্তির এই হাত কাঁপা তার এখতিয়ারে নয় সে তার অনিচ্ছাকৃত হাত কাঁপছে দুটো কি সমান সমান নয় তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের অনুভূতিতে আছে যে আমাদেরকে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন এই স্বাধীনতাকে ভালো কাজে লাগাচ্ছি কিনা এর জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে জবাবদেহি করতে হবে যদি এই স্বাধীনতাকে আমরা খারাপ কাজে লাগাই তো আল্লাহ পাকের কাছে জবাবদেহি করতে হবে আর ভালো কাজে যদি লাগাই তাহলে আল্লাহ ফাকর রব্বুল আলমিনের কাছে পুরস্কৃত আমরা হব এ আমাদের কর্মের জন্য আল্লাহ ফাকর রব্বুল আলম উত্তম প্রতিদান রেখেছেন অথবা সাজা শাস্তি রেখেছেন লিয়াবুল আকুম আইয়কুম আহসানু আমালা হায়াত মত এই জন্য সৃষ্টি করেছেন এবং আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন যে তোমাদের কে ভালো কাজ করে তার পরীক্ষা হবে তাহলে মানুষের তকদির লিখে দেওয়া মানে বাধ্য হওয়া নয় আর যেসব লোকেরা বলে যে তকদির লিখে দেওয়া হয়েছে তাহলে আর আমল কি করব। এই ধরনের কথা বলা ইসলাম বিরোধী কথা নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম যখন তকদির কথা বললেন একবার কোন এক জানাজায় ছিলেন এবং জানাজে চিন্তিত অবস্থায় বসেছিলেন বলে উঠলেন যে মা মিন কুমিন আহাদিল ইল্লা ওয়াকাদ কোতে ও মাকাদহু মিনাল জান্নাতে ও মাকাদহু মিনান্নার তোমাদের মধ্যে এমন কোন মানুষ নেই যে যার জান্নাতে স্থান অথবা জাহান নামে স্থান লিখে দেওয়া হয়নি অর্থাৎ প্রত্যেকের জাহান্নাম অথবা জান্নাতে স্থান লিখে দেওয়া হয়েছে তকদির লিখে দেওয়া হয়েছে সাহাবাহিক শোনার পরে বললেন যে আফালা কেলো আলাই রাসুল আল্লাহ তাহলে এর উপর আস্থা করে নিয়ে যদি লিখেই দেওয়া হয় তো জান্নাত যদি লিখা থাকে তো জান্নাত পেয়ে যাবো জাহান্নাম যদি লেখা থাকে তাহলে আর কাজ কর্ম করে আর কি করব। এর উপরে ভরসা করি তাহলে আস্থা করে থেকে যাই নবী সাল্লাহ না সাবধান আস্থা করে থাকবে না বরং মালু ফাকুল্লুন ময়াসারুন লেমা খোলে কালা অত্যন্ত মূল্যবান কথা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা কর্ম করো আমল করতে থাকো কারণ প্রত্যেকের জন্য সহজ সাধ্য হয়ে যাবে ভালো লাগবে সহজ লাগবে ওই কাজটি যেই কাজের জন্য তাকে সৃষ্টি করা হয়েছে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে কাজ করতে বলা হয়েছে আপনি এখন কাজ কোন কাজ করছেন যদি ভালো কাজে লেগে থাকেন তাহলে আপনি খুশি হন যে আপনার ভাগ্য আশা করি ভালো আছে আর নিজে থেকে আপনি খারাপ কাজে লেগে থাকছেন তাহলে নিজের ভাগ্যকে খারাপের দিকে নিয়ে যাচ্ছেন আপনার লক্ষণ আপনি খারাপ করছেন তকদির আল্লাহ পাক রব্বুল আলমিন লুকিয়ে রেখেছেন বন্ধ বক্সে রেখেছেন জানি না তার না জানার আগে কি করে সিদ্ধান্ত আমরা নিতে পারি যে তকদিরে যা আছে তাই হবে আমাদেরকে কর্ম করে যেতে হবে যাতে করে আমরা ভালো পরিণামে পৌঁছিতে পারি তকদির সম্পর্কে আহলে সুন্নতল জামাতের মধ্যপন্থা যে আল্লাহ ফাকরাবুল আলম তকদির লিখেও রেখেছেন এবং বান্দাকে স্বাধীনতাও দিয়েছেন আমরা আমাদের স্বাধীনতার আওতাতে স্বাধীনভাবে কাজও করব আল্লাহ ফাকরাবুল আলমিনের কাছে আমরা তৌফিকও চাইব তকদির লিখে দেওয়া মানে বাধ্য করে দেওয়া নয় আর তকদির লিখে দেওয়াকে অস্বীকার করাও নয় যেমন একদল অস্বীকার করেছে না তকদিরকে অস্বীকার করব আর না তকদির লিখে দেওয়া আছে সুতরাং কাজকর্ম করে লাভ কি আমল করে লাভ কি কথা বলবো আর একটি কথা এখানে অত্যন্ত জরুরি সেটা হচ্ছে যে তকদিরের কথা আমাদের সমাজের মানুষরা শুধু ধর্মীয় ক্ষেত্রে জান্নাত জাহান্নামের ক্ষেত্রে নামাজ রোজার ক্ষেত্রে দিনই আমলের ক্ষেত্রে বলে থাকে তকদিরে যদি থাকে তো নামাজ না পড়লেও জান্নাত পাবো তকদিরে যদি জাহান্নাম থাকে তাহলে নামাজ পড়ে লাভ এই ধরনের কথাবার্তা বিদিন লোকদেরকে মূর্খ লোকদেরকে বলতে শোনা যায় কিন্তু ওই মূর্খ লোকদেরকে এ কথা কখনো বলতে শোনা যায় না যে তকদিরে যদি থাকে তো টাকা পয়সা চলে আসবে সুতরাং আয় উপার্জন করার কি প্রয়োজন মেহনত করার কি প্রয়োজন তকদিরে যদি থাকে তো বিবি চলে আসবে বিবাহ করার কি প্রয়োজন তকদিরে যদি থাকে ছেলে মেয়ে চলে আসবে তাহলে ছেলে মেয়ে চার জন্য পাওয়ার জন্য পরিশ্রম করার কি প্রয়োজন সহবাস করার কি প্রয়োজন এ কথা তো সেই মূর্খরা বলে না আজকে মানুষ দেশ ছেড়ে দিয়ে হাজার হাজার কিলোমিটার দূরে দশ হাজার কিলোমিটার দূরে কোথায় পূর্ব থেকে পশ্চিমে চলে যাচ্ছে মানুষ শুধু রিজিকের সন্ধানে পয়সার জন্য নিজের যোগ্যতা বাড়ানোর জন্য নিজের পদ বাড়ার জন্য নেতৃত্ব হাসিলের জন্য কত পরিশ্রম আর মেহনত সেই ক্ষেত্রে কেন বলে না যদি ভাগ্যে থাকে আমার মন্ত্রী হও তো আমি মন্ত্রী হয়ে যাব। ভাগ্যে যদি থাকে আমার ডাক্তার ইঞ্জিনিয়ার আমি হয়ে যাব। ভাগ্যে যদি আমার থাকে যে আমি আলেম হাফেজ কারি হয়ে যাব তাহলে হয়ে যাব। ভাগ্যে যদি আমার থাকে বিদেশ যাওয়া তাহলে অবশ্যই বিদেশে যাব পাসপোর্ট করার কি প্রয়োজন এই কর্মের কি প্রয়োজন আর ভিসা লাগানোরই বা কি প্রয়োজন আর মেডিকেল করারই কি প্রয়োজন এইসব কথাবার্তা তো মানুষ বলে না দুনিয়ার ক্ষেত্রে কেন তকদিরকে ব্যবহার করেন না শুধু ধর্মীয় ক্ষেত্রে তকদিরের আর নিয়ে আপনি পাপ করতে চান আল্লাহ পাক রব্বুল আলম যেন বুঝার এবং আমল করা সংশোধন করার তৌফিক দান করেন আদম আলী সালাম এবং মুসা আলি সালামের যে তর্ক বিতর্ক হয়েছিল তকদির সম্পর্কে সে সম্পর্কে শুনে রাখুন একটি বিষয় যে আদম আলি সালামকে যখন মুসা আলি সালাম পেলেন তখন বললেন যে আপনি আমাদের পিতা যিনি এক ভুল কাজ করে দিয়ে আমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছেন আর কত কষ্ট করতে হচ্ছে দুনিয়াতে আপনি যদি এই ভুল কাজ না করতেন তো আমরা জান্নাতে সকলে থাকতে পারতাম তিরস্কার করলেন তাকে আদম আলি সাল্লাম তখন তকদিরের আশ্রয় বললেন তুমি কি সে মুসা বনি ইসরায়েলের যে তুমি এই কথা বলছো তুমি কি জানো না যে আল্লাহ পাক রব্বানি তকদির আমাকে সৃষ্টি করার অনেক আগে আসমান জমির সৃষ্টি করার অনেক আগে লিখে রেখেছেন হ্যাঁ তারপরে ওই হাদিস রয়েছে আদম আলি ইসাল্লাম মুসা আলি সাল্লামের পর জিতে গেলেন এখানে কেমন করে জিতলেন তাহলে তকদিরকে কি আর করে ব্যবহার করে আপনি জিতবেন না যখন অন্যায় হয়ে যাবে ভুল হয়ে যাবে তারপরে যদি কেউ তিরস্কার করে তখন বলতে পারেন যে যা হওয়ার হয়ে গেছে এখন সংশোধনের পথ ছাড়া আর করার কিছু নেই তকদিরে যা আছে তাই আছে আমি ড্রাইভিং শিখবো না এমনিতে রাস্তায় গাড়ি চালাবো এমন কাজ তো আপনি করেন না কিন্তু দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে কেউ যদি আপনাকে তিরস্কার করে তখন বলবেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে কথা বলবেন আল্লাহ আন্নি ফালতু কাজা কানা কাজা যদি এইরকম করতাম তো এরকম হতো না যদি গাড়ি না চালাতাম অ্যাক্সিডেন্ট হতো না এই কথা না বলে বলবে কদ্দার আল্লাহ মাশা ফালা আল্লাহ পাক তকদিরে দিয়েছেন নসিবে দিয়েছেন যা চেয়েছেন সুতরাং এইরকম বলবে না যে যদি এরকম হইতো তো এরকম হইতো যদি এরকম না করতাম তাহলে এরকম হইতো না ফাইন আল্লাহ তাফতাহ আমালা শয়তান কারণ যদি যদি বললে শয়তান সুযোগ পেয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলম যেন তকদিরের প্রতি বিশ্বাস করার তৌফিক দান করেন তকদির আল্লাহ পাক যা নির্ধারণ করেছেন তার উপর সন্তুষ্টি প্রকাশ করে আল্লাহ পাক রব্বুল আলমিনের পথে আমাদের মেহনত পরিশ্রম করার তৌফিক দান করেন এবং আল্লাহ পাক যেন আমাদের তকদিরকে ভালো করেন আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন আল্লাহ দুনিয়াতেও যেন সুখী করেন পরকালও সুখী করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান অফিল আখরাত হাসান ওকিনা আযাবান্নার সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিশুদ্ধ হয় ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one T H pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three short code three zero double zero eight three SWIFT BIC code I IBO BGB double two IBAN GB five two L Y D three zero nine six three four zero one zero two four one nine two টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন double four two zero eight two four two four three two one টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate Peace TV dot TV আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন পিস টিভি করিম হেদায়াতের মূল সম্ভার আল কোরআন করিম থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন যদি আল কোরআন থেকে যারা হেদায়ত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে দিনী বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তারও সাধারণ উদাহরণ আজ রাত দশটায় আপ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়